সম্পর্কে আপনাদের সামনে কথা উপস্থাপন করার সময় পাব না তাই কতকগুলি বিষয় কতকগুলি বিষয়কে লক্ষ্য করে কথা বলবো আর ইমানের কতকগুলি বৈশিষ্ট্যকে সামনে রেখে আপনাদের সামনে অতি সংক্ষেপে কয়েকটি কথা বলবো তো ইমানের কতগুলি বৈশিষ্ট্য রয়েছে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই যে অদৃশ্যে ইমান স্থাপন করতে হবে আপনি আমি আল্লাহকে দেখিনি কিন্তু আল্লাহর ওপরে ইমান স্থাপন করেছে জান্নাত দেখিনি জাহান্নাম দেখিনি ফিরিস্তাকে দেখিনি সাত আসমানকে দেখতে পাইনি তবু আমরা ইমান স্থাপন করেছি কেন যে আল্লাহ তালা এগুলো সঠিক পন্থায় পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি সুতরাং না দেখি বিশ্বাস করা হচ্ছে একটি ইমানের বৈশিষ্ট্য তাহলে তাহলে ইমানের এক নম্বর বৈশিষ্ট্য কি হলো অদৃশ্যে ইমান স্থাপন করা আর এই বিষয়টিকে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাবারকালা স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন বেশি আয়াত আপনাদের সামনে পেশ না করে একটি মাত্র আয়াতের অংশ তুলে ধরব বা খুব সহজ আয়াত যে আয়াতটি হয়তো আপনার আমার মুখস্থ আছে ছোট থেকে আল্লাহ তালা সুরা বাকারার প্রথম দিকেই বলেছেন সুরা বাকারার প্রথমেই আল্লাহ তালা উল্লেখ করেছেন কি সুরা বাকারার তিন নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিলেন যে মমিনরা অর্থাৎ অর্থাৎ মুসলিম জাতি প্রকৃতপক্ষে তারা অদৃশ্যে ইমান স্থাপন করে আল্লাহ যে এক অদ্বিতীয় তার কোন অংশীদার নেই তিনি যে সত্য এটার প্রতি প্রকৃত যারা মুসলিম জাতি তারা ইমান স্থাপন করে তো অদৃশ্যে ইমান স্থাপন করাটা হচ্ছে একটি ইমানের বৈশিষ্ট্য তো আল্লাহ তালা বললেন জাহিকাল কিতাবুল আরাইবা ফিহি হুদাল্লিল মোত্তাকিন এর ভাবার্থের অনুবাদ এটা বলা যেতে পারে যে এটা সেই মহাগ্রন্থ পবিত্র কোরআন যার মধ্যে কোনো প্রকারের সন্দেহ নেই যার মধ্যে কোনো প্রকারের সন্দেহ নেই যার মধ্যে কোনো প্রকারের সন্দেহ নেই আল্লাহর ওই সকল অনুগত মানব জাতির জন্য সুখদায়ক সৎপথ ইসলাম সুখদায়ক সুখদায়ক সৎপথ ইসলামের দিক প্রদর্শনকারী এই কোরআনটা হচ্ছে প্রকৃত ইসলামের পথ দেখা মানে পথ প্রদর্শনকারী এই পবিত্র কোরআনের দ্বারা ইসলামের সঠিক পথ পেয়ে যাব আমরা যারা অদৃশ্যে আল্লাহর দিনকে বিশ্বাস করে যারা অদৃশ্যে আল্লাহর সুখদায়ক ধর্ম ইসলাম সুখদায়ক ধর্ম ইসলামের প্রতি অটল বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠিত করে তো যারা সত্যিকারী ইমান এনেছে তারা আল্লাহকে না দেখেই সঠিকভাবে বিশ্বাস স্থাপন করে তাহলে ইমানের এক নম্বর বৈশিষ্ট্য হলো যে অদৃশ্যে বিশ্বাস করা আল্লাহকে না দেখে বিশ্বাস করা দুই নম্বর বিষয় হচ্ছে যে দৃঢ়তার সহিত বিশ্বাস স্থাপন করার পর বা ইমান আনার পর তাতে কোনো প্রকারের কোনো প্রকারের সন্দেহ পোষণ করবে না কেন যে আল্লাহ তালা বলেছেন ইন্নামাল মোমেনুন আল্লাদিনা আমানু এই আয়াতের ভাবার্থের অনুবাদ হলো এই যে প্রকৃত ইমানদার মুসলমান হচ্ছে তারাই যারা অন্তর থেকে মহান আল্লাহ তদীয় রাসুলের প্রতি সঠিক ইমান স্থাপন করার পর তাতে কোনো প্রকারের সন্দেহ পোষণ করে না তাহলে যারা সন্দেহ পোষণ করবে তারা মোনাফেক হয়ে যাবে ইসলামের আওতা থেকে বেরিয়ে যাবে সুতরাং মহান আল্লাহর প্রতি সঠিক ইমান বা অটল বিশ্বাস স্থাপন করার পর তাতে কোনো প্রকারের সন্দেহ পোষণ করা যাবে না তাহলে ইমানের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো কি যে দৃঢ়তার সহিত বিশ্বাস স্থাপন করার পর তাতে সন্দেহ পোষণ করা চলবে না আর তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই যে ইমানের মধ্যে ভাগাভাগি করা চলবে না ইমানের মধ্যে বিভাজ্যের কোনো অবকাশ নেই ইমানটাকে যে ভাগাভাগি করে কিছু বস্তুর উপরে ইমান স্থাপন করব আর কিছু পরিত্যাগ করব এটা চলবে না তাই সুরা নিসার মধ্যে আল্লাহ তবরকালা বলে দিয়েছেন আয়াত নম্বর একশো থেকে একশো একান্নর মধ্যে যে মাফ করবেন সম্মানিত ভাই আমার সম্মানিতা বোনের আমার তাহলে ইমানের বৈশিষ্ট্য ইমানের বৈশিষ্ট্য হচ্ছে যে ইমান ইমানের মধ্যে ভাগাভাগি করা যাবে না ইমানকে বন্টন করা যাবে না যে কিছু আমি গ্রহণ করলাম আর কিছু বর্জন করে কিছু নিজে গ্রহণ করলাম কিছু ইবলিশকে দিলাম বা শয়তানকে দিলাম কিছু পরিত্যাগ করলাম এই রকম চলবে না আর ইমানের মধ্যে ভাগাভাগি তারাই করে যারা প্রকৃতপক্ষে মুসলমান নয় ইমান আনেনি তো সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার তাহলে ইমানের মধ্যে কোনো ভাগাভাগি করা যাবে না আর চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে ইমানের বিষয়টি মৌখিকভাবে প্রকাশ করতে হবে তাই আল্লাহ তালা বলেছেন কুল আমান্না তোমরা বলো যে আমরা আল্লাহর প্রতি ইমান স্থাপন করেছি আর আল্লাহর পক্ষ থেকে যা কিছু ঐশী বাণী অবতীর্ণ হয়েছে সেটার প্রতি ইমান স্থাপন করেছি তাহলে ইমান আনার পর সেটা মৌখিকভাবে স্বীকৃতি দিতে হবে আল্লাহ তালা এই ধরনের বিষয়গুলিকে পবিত্র কোরআনের মধ্যে অনেকবার বর্ণনা করেছেন ফিরাউনও অন্তরে বিশ্বাস স্থাপন করেছিল কিন্তু মৌখিকভাবে স্বীকৃতি দেয়নি যার কারণে তার ইমান গ্রহণযোগ্য হয়নি কেন যে সুরা নামালের মধ্যে এসছে চোদ্দ নম্বর আয়াতে ও জাহাদু বিহা অস্তাই কানাতহা আং আর তারা শির্ক এবং অহংকারের অনুসারণে আল্লাহর প্রদত্ত সকল নিদর্শন প্রত্যাখ্যান করেছিল অথচ সেইগুলিকে তারা তাদের মনের মধ্যে সত্য বলেই স্বীকার করত সুতরাং ইমানের বিষয়টিকে মৌখিকভাবে স্বীকৃতি দিতে হবে আর পাঁচ নম্বর বিষয়টি হল যে ইমানের বিষয়গুলি বাস্তবতার ওপরে স্থাপিত রয়েছে এইটা নয় যে শুধু খেয়ালি বস্তু যা কিছু ইসলাম ধর্মে রয়েছে সব কিছুই বাস্তব ছয় নম্বর বিষয় হচ্ছে যে ইমানের বুনিয়াদ অংশবিহীন মানে ইমান আনার পর আল্লাহর সঙ্গে আবার অংশীদার স্থাপন করা যাবে না সুতরাং ইমানের বুনিয়াদ অংশীবিহীন মহান আল্লাহর সত্তা ও অস্তিত্ব এবং তার আনুষঙ্গিক বিষয়বস্তু সাব্যস্ত করার উপর প্রতিষ্ঠিত সাত নম্বর বিষয় হচ্ছে যে ইমানের কোনো বিষয় বিবেকের বিরোধিতা করে না সঠিক বিবেকের বা সঠিক স্বভাবের বিরোধিতা করে না এই ধরনের অনেকগুলি বৈশিষ্ট্য রয়েছে খুব সংক্ষেপে বললাম আর এটাও জেনে রাখা উচিত যে ইমানের কোনো বিষয় কোনো প্রকারের প্রয়াসের ওপরে নির্ভর করে না সুতরাং যেগুলো পবিত্র কোরআনে এবং নির্ভরযোগ্য হাদিসের দ্বারা সাব্যস্ত রয়েছে সেগুলো কি গ্রহণ করব আমরা এখান থেকে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাখা